السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد আমরা বুখারি শরীফের একটা দীর্ঘ হাদিস নিয়ে আলোচনা পেশ করছিলাম আল্লাহর রসুল সাল আলহি ওসাল্লাম নবুয়াত প্রাপ্তির পরে বিভিন্ন জায়গায় যে ইসলামের দাওয়াত পেশ করছিলেন চিঠিপত্র দিয়েছিলেন তার একটা চিঠি দিয়েছিলেন বাদশাহ হেরাকলের নিকটে রোমের যিনি নেতা ছিলেন বাদশাহ ছিলেন সেই চিঠি পড়ার আগে আল্লাহর রসুল সাল আলিয়াল্লাম যে চিঠি দিয়েছিলেন সেই চিঠি পড়ার আগে তিনি আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে খোঁজখবর নেওয়ার জন্য তার শহরে লোক পাঠালো যে ওই এলাকার কোনো লোকজন আছে কিনা এ সময় আবু সুফিয়ান এবং কোরাইশের কুফফারদের একটা প্রতিনিধি দল ব্যবসায়ী দল সাম দেশে অবস্থান করছিল বাদশাহ হিরাকল এদেরকে ডাকালেন এবং তাদের থেকে রাসুল সাল্লাহ সাল্লাম সম্পর্কে কিছু প্রশ্ন করল তথ্য জানার জন্য সেগুলো আবু সুফিয়ান উত্তর দিয়েছিল যা আমরা গত জুমাতে জুমার পরে আলোচনা পেশ করেছিলাম এবং প্রত্যেকটা প্রশ্ন আবু সুফিয়ান উত্তর দিল এরপরে বাদশাহ হেরাকল মন্তব্য করলেন যেগুলো সবটাই ছিল আমাদের নবীজির পক্ষে এরপরে বাদশাহ বলল এলাম আন্নাহু আইন কানামা তাকুল হকান যে আবু সুফিয়ান তুমি যা বললে অর্থাৎ আবু সুফিয়ান তখন ইসলাম গ্রহণ করে নাই তারপরেও যেহেতু তাকে লোকেরা মিথ্যাবাদী বলুক মিথ্যাবাদী হিসেবে পরিচিত হোক এটা তিনি চান নাই যে কারণে সব সত্য কথাই বলেছেন বোঝা গেল যে একটা কাফেরও চায় নাই যে আমাকে লোকেরা মিথ্যাবাদী বলুক এই জন্য সে ঠিকই সবগুলো সত্য কথাই বলেছে এরপরে উনি বললেন বাদশাহ হিরাকল বললেন যে তুমি যা বলেছ যদি সত্য হয় সবগুলো তাহলে আমার এই দুই পায়ের নিচে যে জায়গা এই পর্যন্ত তার ক্ষমতায় চলে আসবে মানে এটাও তার দখলে চলে যাবে তিনি একসময় বিজয় লাভ করবেন এবং আমার এই মসনাদ পর্যন্ত তার ক্ষমতায় চলে যাবে আলামু আন্নাহু আমি জানতাম যে তিনি বের হবেন ওয়ালাম আকুন আজন্নহ মিনকুম তবে আমি এটা জানতাম না যে সে তোমাদের থেকে হবে মূলত এটাও উল্লেখ করা ছিল তাওরাতে ইঞ্জিলে আমাদের নবী কোথায় আগমন করবেন কোথায় জন্মগ্রহণ করবেন কিন্তু যেহেতু ওরা আল্লাহর আসমানি কিতাবগুলোকে পরিবর্তন করেছিল সেজন্য সে এটা বলছে যে আমি জানতাম না যে তোমাদের থেকে বের হবে এরপরে তিনি বললেন ফালাও আন্নি আলাবো আন্নি আখলুস ইলাইহি আমি যদি জানতাম যে আমি তার কাছে পৌঁছতে পারবো একান্ত তার সঙ্গে মিশতে পারবো লতা আহু তাহলে আমি সর্বাত্মক চেষ্টা করতাম তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য ওয়ালাউকুন্ত আমি যদি তার কাছে থাকতাম লাগাসল আন কাদামাইহি আমি তার দুই পা ধুয়ে দিতাম পা ধোয়াইয়ে দিতাম তার মানে আমি তার খেদমত করতাম সুম্মা দা বি কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী বাসা বিহি মা দাহিয়াতাল কালবি ইলা আযীম বসরা এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চিঠি দিয়েছিলেন এই চিঠিটা মূলত প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন দাহিয়ায় কালবির মাধ্যমে বসরার যিনি গভর্নর ছিলেন তার হাতে কারণ এরা সরাসরি কোনো চিঠি নিত না আগের যুগের বড় বড় যারা বাদশাহ ছিল তাদের নিয়ম ছিল যে তাদের কাছে চিঠি দিতে হলে সরাসরি তারা কোনো চিঠি গ্রহণ করত না তাদের যে বিভিন্ন এলাকায় আবার মুখ্যমন্ত্রী থাকত এক এক এলাকার গভর্নর ছিল এদের কাছে পৌঁছানো হতো তারপরে তারা পৌঁছাইত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই বাদশাহ হেরাকলকে যে চিঠি দিয়েছিলেন এটা বিশিষ্ট সাহাবি দাহিয়ায় কালবির মাধ্যমে বসরার যিনি গভর্নর ছিলেন তার কাছে পৌঁছানো হয়েছিল ওই চিঠি বসরার গভর্নর এই হেরাকেলের কাছে পৌঁছায় এবারে সে চিঠি খুলল আহু আজিম বসরাইলা হেরাকল এবারে হেরাকেলের কাছে এই বসরার গভর্নর চিঠিটা হস্তান্তর করল ফাকরা আহু এটা সে পড়ল ফাইদা ফিহি এই চিঠির মধ্যে লেখা ছিল বিসমিল্লাহ রহমান রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহ রাসুলহি ইলা হেরাকলা আজিম রোমে সালাম আলা মানিত্তাবাল হুদা আম্মা বাহাদু ইলা চিঠি সামনে আছে প্রথমে ছিল বিসমিল্লাহ রহমান রহিম বোঝা গেল লিখিত কোনো কাজের শুরুতে বিসমিল্লা লিখতে হবে আমার দেশের লোকেরা এমনি ইসলাম না জানলে হবে কি এদেশের একজন প্রধানমন্ত্রী কোন এক দলের নেত্রী ইনি ওনার এক বক্তব্য বললেন সংবিধানের শুরুতে বিসমিল্লা থাকবে কেন অথচ আল্লাহর নবীর বিদায় হজের ভাষণের শুরুতে বিসমিল্লা নাই কি পণ্ডিত বোখারিও পড়ে এই নেত্রীর একটা বক্তব্য শুনেছিলাম তখন আমি ছাত্র এদেশের আলেমরা কি জানে না আল্লাহ তালা বোখার হিসেবে হাদিসে বলেছেন লাকুম দিন দিন কি পণ্ডিত মহাপণ্ডিত বোখারিও পড়ে বোখারি শরীফে আছে লাকুম দিন হুকুম এটা কি বোখারি শরীফে আছে না কোরআনে আছে কোরআনের যে সুরাটা একেবারে দশটা সুরা মুখস্থ করলে তার মধ্যে এটা আছে কলি আইহাল কাফেরুনের সুরার শেষের অংশ আর এই আয়াতের অর্থ কি ওইটা যেটা উনি বুঝাতে চাচ্ছেন লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন মানে হচ্ছে তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই তোমাদের ধর্ম তোমাদের আমাদেরটা আমাদের তোমাদের ধর্মের সঙ্গে আমাদের কোনো মিল নেই এটা আল ওয়ালা আল বারার একটা গুরুত্বপূর্ণ আয়াত লাকুম দিন হুকুম তোমাদের ধর্ম তোমাদের মতবাদ তোমাদের ওইটার সঙ্গে আমার দিনের কোনো সম্পর্ক নাই পালিয়া দিনই আমার জন্য আমার দিন কোনো আপোষ নাই কোনো সামঞ্জস্যতা নাই সেইটারে এই প্যান্ট পরা আর লেংটি পরা আর শাড়ি পরা চুরি পরা এই বোখারি শরীফ হাদিস বলাই চালাই দিল আর ব্যাখ্যা দিল যার যার ধর্ম সে পালন করবে যাই হোক ওই নেত্রীর বক্তব্য হলো আসলতেই নেত্রীগুলো না এই কথাগুলো শিখায় এদের সঙ্গে কিছু পণ্ডিত আছে আলেম আছে আমি এই জন্য বলি এটা আমার কথা না আলেম হইলেই কেবল মানা যাবে না আল্লাহ রসুল সাল্লাম পরিষ্কার বলেছেন জুব্বিল হজুন তোমরা আল্লাহর কাছে জুব্বুল হজুন থেকে পানা হাচাও সাহাবায়করাম বলেন আমার জুব্বুল হজুন ইয়া রসুল্লাহ জব্বুল হুজুন কি জিনিস কালা ওয়াদিন ফি জাহান্নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা জাহান্নামের একটা গর্ত জব্বুল হুজুন জাহান্নামের একটা গর্ত এত মারাত্মক এত ভয়াবহ মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন আরবামিয়াতে মাররাতিন যে জাহান্নামের থেকে অন্য অন্য জাহান্নামগুলো প্রতিদিন আল্লাহর কাছে চারশো বার পানা যায় অন্য জাহান্নামগুলো আল্লাহর কাছে ওই জাহান্নামের থেকে ভয়ে চারশো বার পানা চায় সাহাবা একরাম জিজ্ঞেস করলেন অমাইয়া দখুল হয় ইয়া রাসূলুল্লাহ ওই জাহান্নামে কে প্রবেশ করবে কারা প্রবেশ করবে আবু জাহেল আবুল আহাব ফেরাউন নমরুদ হামান না এরা না এরা না এই জাহান্নামে প্রবেশ করবে কারা আল কুর্রাউল মুরাউন বি আমালিহিম ওই সমস্ত কারি সাহেবরা আলেম সাহেবরা যারা তাদের আমলগুলো করে মানুষকে খুশি করার জন্য মানুষকে দেখাবার জন্য এই সমস্ত আলেমরাই ওই জাহান নামে প্রবেশ করবে তাহলে একদিকে আলেমদের মর্যাদা আল্লাহ তালা অনেক বড় করে দিয়েছেন কোরআনে কোরআনে বহু আয়াত আছে কুল হালিয়াস্তাবিল্লাদিন আলামুন আল্লাদিন আলামুন আপনি কি জানেন যারা জানে আর যারা জানে না যারা আলেম আর যারা আলেম না যারা এলেম রাখে যারা এলেম রাখে না তারা কি কখনো সমান হতে পারে কোরআনে আর আল্লাহ বলছেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা নিশ্চয়ই আল্লাহ তাআলাকে যথাযথভাবে ভয় করে একমাত্র আলেমরাই আলেমরাই ভয় করে জাহেলরা যদি দেখেন আল্লাহকে ভয় করে ওই ভয় করার দ্বারা ক্ষতি হতে পারে আল্লাহকে ভয় করে বললো আল্লাহর কাছে সরাসরি কিছু চাওয়া যাবে না মাধ্যম লাগবে এ তো শিরিক করলো এক লোক ঘুমাচ্ছিল তার দোস্তকে বললো দোস্ত আমি ঘুমাই একটু পাহারা দিও তো ঘুমাচ্ছে একটা মাছি বারবার এসে ওই যে ঘুমায় যে দোস্ত তার নাকে বসতেছে সজাগ দোস্ত কয়েকবার তাড়াইল মাছি আবার এসে পড়ে শেষ পর্যন্ত উঠল রাগ এবার একটা বড় পাথর নিল পাথর নেড়ে তারপরে ওই যে ঘুমন্ত বন্ধু তার নাকে যে মাসিটা বসেছে তার উপরে চড়ে মারলো তো মারার পরে মাসি তো কোথায় চলে গেছে খবর নাই কিন্তু দোস্তের কাম শেষ এই যে লোকটা দোস্তটাকে মেরে ফেললো এটা কি দোস্তকে মারার জন্য মেরেছিল উপকার করার জন্য উপকার করার জন্য কিন্তু উপকার করতে গিয়ে এমন উপকারী করলো যে দোস্তর জীবনটাই শেষ ঠিক অনেক সময় জাহেল লোকেরা মূর্খ লোকেরা জাহেল মানে মূর্খ আবার এটাও মুশকিল জাহেল বললো খেপে যায় ও আসলে জাহেল কিন্তু জাহেল বললে খেপে আবার জাহেল বললো তা তুই কি জালেম তো জাহেল মানে মূর্খ এই মূর্খ লোকগুলোরা যত এবাদত করুক সেরে করে ফেলে যে আল্লাহকে পাইতে হবে না কি সুন্দর যুক্তি দেয় এগুলো শিখে আবার দুনিয়ার জজের কাছে কিছু বলতে হলে উকিল ধরা লাগে তো আল্লাহর কাছে বলতে হইলেও কিছু উকিল ধরা লাগে সে উকিলগুলো কারা পিসাবেরা আরো সুন্দর মিলায় এখন এই অশিক্ষিত লোকদেরকে মরিদ বানাবার জন্য কত কৌশলই না অবলম্বন করে যেই মামলায় উকিল নাই সেই মামলার তদ্বির নাই যেই মামলার তদ্বির নাই সেই মামলায় রেহাই নাই পাইল দলিল এরা চিন্তা করলো না যে এর মধ্যে চরমভাবে আল্লাহকে অপমান করা হয়েছে এইখানে জজের কাছে কিছু বলতে উকিল ধরা লাগে আল্লাহর কাছে বলতে উকিল লাগবে আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে একটা জজের সঙ্গে যেই জজ নিজে যদি চোখে দেখে যে একজন একজন হত্যা করছে খুন করছে এরপরও সে বিচার করতে গেলে অরি সাক্ষী লাগবে কিনা না নিজের দেখা এলেম তারা বিচার করতে পারবে যে আমি দেখছি তোরে ফাঁসির হুকুম দিয়ে দিলাম চলবে এটা দুনিয়ার জজ বিচার করতে গেলে সাক্ষীর প্রয়োজন দুনিয়ার জজেরা মানুষের বিতর্কত খবর জানে না সাক্ষী নির্ভরশীল দুনিয়ার জজ আইনের কাছে জবাবদাহি করতে বাধ্য দুনিয়ার জজেরা এজন্য উকিল নিয়োগ দিয়েছে আল্লাহ সুবাহান হুয়া তালা এর সব থেকে মুক্ত আল্লাহ সুবাহান হুয়া তালা কারো কাছে জবাবদেহি করতে বাধ্য নন আল্লাহ সুবাহান হুয়া তালা ডাইরেক্ট নিজের এলেম অনুযায়ী বিচার করতে সক্ষম কারো সাক্ষীর প্রয়োজন নাই সাক্ষী যদি প্রয়োজন হয় আল্লাহ তারা মানুষের হাত পা দিয়ে সাক্ষী বের করতে পারবেন ঠিক কিনা সেই আল্লাহকে তুলনা করলো কার সঙ্গে একটা জজের সঙ্গে আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক আর জজেরা সরকারের কাছে জবাবদায়ী করতে বাধ্য দেখে না কি গন্ডগোল লাগছে যে বিচারকরা সরকারের কাছে জবাবদায়ী বাধ্য করতে কি নাই গন্ডগোল আছে না তো বুঝা গেল এই জন্য মনে রাখবেন বানাইল শিরিক আল্লাহকে তুলনা করলো যাদের সঙ্গে এটা একটা অপমান করলো আল্লাহ তালাকে এরপরে মাধ্যম বানাইলো উকিল ধরার জন্য এটা আরেক শিরিক করলো কারণ মক্কার কুফাররাও এই যে মূর্তিগুলো পূজা করত কেন পূজা করত মাধ্যম এছাড়া কিচ্ছু না তারা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম রূপে মূর্তিগুলোর পূজা কত কোরআন বলছে মা না আবুদুহুম জুলফা আমরা এই মূর্তিগুলোর পূজা করি শুধুমাত্র আল্লাহর কাছে এরা পৌঁছে দিবে সেই জন্য স্পষ্ট আয়াত কোরআনের তো এই কারণে যদি মক্কার কুফাররা মোশেক হয়ে থাকে এখন যারা জীবিত আর মুর্দা জীবিত পীর মুর্দা ও পীর মরলে পরে এদেরকে ওসিলা বানায় মাধ্যম বানায় এদের ছাড়া আল্লাহকে পাওয়া যায় উকিল বানাই নিল এরকম মাধ্যম যারা বানায় তারা কি মক্কার মোর্শেকদের মতো কুফার নয় পরিষ্কার বইতে পরিষ্কার লিখে দিয়েছে যে বান্দা অসংখ্য গুণা করার কারণে আল্লাহ তারা মাফ করতে চায় না তখন পীর অনুনয় বিনয় করে ওই যে সুপারিশ আল্লাহর কাছে বলে তখন ওই দোয়ার বরকতে আল্লাহ মাফ করে দেন আল্লাহ কোরআনে কি বলেছেন কলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম রহমাতিল্লাহ হে নবী আপনি আমার ওই সকল বান্দাদেরকে জানিয়ে দিন যারা আল্লাহর যারা অনেক পাপ করেছে গুণা করেছে নিজের উপরে জুলুম করে ফেলেছে ওদেরকে জানিয়ে দিন লা তুমির রহমাতিল্লাহ বান্দা তুমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়েও না আল্লাহ বললেন আমি ডাইরেক্ট শুনে আমাকে বলো শিখিয়ে দিলেন বলো ইয়া কানা আবুদু আল্লাহ তোমার ইবাদত করি ইয়া কানাস্তাইন তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ বলেন কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ নাব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন যে আমি দয়ালু ক্ষমাশীল আমি maaf করব আমি ভাগাই দেব না কোরআনের কত আয়াত আল্লাহ বলেন উদৌনি আস্তাজিবি লাকুম আমাকে ডাক দাও ডাকে সাড়া দেব ওই সাড়া দেবা কেন তুমি ডাক শুনো হ্যাঁ শুনি ওয়া নাহনু আকরাবি ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি তোর গর্দানের শাহরগের চোখ আছে সব শুনি এত কিছু বলার পরেও পীর বলল যে আল্লাহ শুনতে চায় না ভাই আর এক মাধ্যম লাগবে আচ্ছা দুনিয়ার এ উকিলদের একটা ওকালতির সার্টিফিকেট আছে ওরা পারমিশন পেয়ে গেছে দুনিয়ায় কোনো ব্যক্তি বলতে পারবে যে সে আল্লাহর কাছে সুপারিশ করবে সার্টিফিকেট পেয়ে গেছে সুপারিশ আছে ওটা কোন সময় কেয়ামতের মাঠে হিসাব নিকা যখন হয়ে যাবে যে সকল যে সকল আলেমরা হাফেজরা কোরআনে আমল করেছে যারা মুমিনরা যারা মুক্তি পেয়ে যাবে এরপরে তারা সুপারিশ করতে পারবে আল্লাহ রসুল সাল্লাহামকেও আল্লাহ তারা অনুমতি দিবেন সেখানে অনুমতির পরে সুপারিশ করতে পারবেন তো এখন এটা আখেরাতে আল্লাহ তালা কেয়ামতের হিসাব নিকাশের পরে বিচারের পরে যাদেরকে অনুমোদন দিবেন তারা পারবে কোরআনে স্পষ্ট বলা আছে মাং কে আছো এরকম যে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ব্যতী রেখে আয়াতুল কুসির আয়াত এখানে স্পষ্ট করে দিল যে আল্লাহর অনুমতি লাভ করা ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না আর এরা দুনিয়াতে বসেই ঠিক করে নেছে সুপারিশ অমুকে করবে এই যে কাহিনীগুলো আমি বলি যে এই যে সার্টিফিকেট অলিয়ে কামেল মোকাম্মেল আল্লাহর অলি আপনি ধারণা করেন আমার আপত্তি নাই যে লোকটা ভালো মানুষ হতে পারে আল্লাহর অলি এর বেশি অতিক্রম করে যদি কেউ বলে অমুকে নিশ্চিত আল্লাহর অলি আসলে আল্লাহর অলি কি না এটা জানেন কে আর এখন আপনি যে সার্টিফিকেট দিলেন এটা শিরিক এটার নাম কি আল্লাহর এলেমের মধ্যে শিরিক করা কারণ এটা আলিম বিদাতি সুদূর অন্তরের খবর একমাত্র আল্লাহ জানেন এই মেসকা দাদিস আছে আব্দুল ইবনে মাসউদ থেকে বর্ণিত বাবুল ইতাসাম বিল কিতাব সুন্নাহ আছে মান ইস্তান্না মিনকুম মান মিনকুম ফালিয়াস্তান্না বিমান কাদ মাতা উলাইকা আসহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু তোমরা যদি কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে চাও তাহলে ওই লোকদেরকে করো যারা মরে গেছে কেন মরে গেছে ওদের কথা বলা হলো ফাইনাল হাইয়ালা তু মানু আলাইহিল ফিতনা কারণ জীবিত লোক যতক্ষণ জীবিত আছে মৃত্যুর আগ পর্যন্ত তারা ফেতনা মুক্ত না আশঙ্কা মুক্ত না যেই কোনো মুহূর্তে ইমান হারা হতে পারে এই জন্য বড় বড় সাহাবিরা হোজাইফার কাছে গোপনে যাইতেন যে দেখো আমার নামটা মুনাফিকদের তালিকায় আছে কিনা আল্লাহ রসুল ওনার কাছে একটা মুনাফিকদের লিস্ট দিয়েছিলেন তো বড় বড় সাহাবিরা গোপনে যাইতেন যে দেখো আমার নামটা এর মধ্যে আছে কিনা তাদেরকে জিজ্ঞেস করা হতো যে আপনি ভালো না ছাগল ভালো মরার পরে জিজ্ঞেস করো যদি ইমানের সঙ্গে আমার মৃত্যু হয় তাহলে আমি তোমার ছাগলের চেয়ে অনেক ভালো কারণ তোমার ছাগলের জন্য জান্নাত নাই আর যদি ইমানের সঙ্গে মৃত্যু না হয় তাহলে আমার চেয়ে তোমার ছাগল অনেক ভালো কারণ আমার জন্য জাহান নাম হবে তোমার ছাগলের জন্য জাহান নাম নাই এই জন্য ইমান বাইনাল খফ রজা একদিকে আল্লাহর কাছে আশাও করতে হবে আল্লাহ গফুর রহিম মাফ করে দিবেন আর একদিকে ভয় রাখতে হবে যে আমার ভয় হচ্ছে আমার যে অন্যায় আমি যে পাপ করেছি না জন্য আল্লাহ তারা আমাকে জাহান নামে যায় কিনা তাহলে মৃত্যুর আগ পর্যন্ত এই আশা এবং ভয় থাকবে তাহলে কোনো ব্যক্তি বলতে পারবে যে সে জান্নাতে যাবে নিশ্চিত তাহলে টিকিটের জান্নাতের ঠিকাদারি নাই কেমনে তরাইয়া নেবে পার করে নেবে সুপারিশ করবে এই সমস্ত ঠিকাদারি নেই কেমনি বরং তার তো ভয়ে বলা উচিত যে ভাই আমি জানি না আমার কি হবে এই জন্য মনে রাখতে হবে এগুলো একটা সমাজের মধ্যে শিরিক ঢুকে আছে সেজন্য বলছি জাহেল লোকেরা এবাদত করলেও শিরিক করে ওই যে কাহিনী শোনেন না কি মারাত্মক কাহিনী এক বুজুর্গ গেছে ওই যে ফখরুদ্দিন রাজির কথা বলা হয় উনি গেছেন ওবায়দুল্লাহ হারারের কাছে মুড়ি ধোয়ার জন্য উনি দেখলেন যে ভিতর অনেক এলেম তো এত এলেম ওলা লোককে মুরিদ বানান যাবে না এলেম কমাই আসো জঙ্গলে যাও আল্লাহ বলছেন কোর রব্বি সিদ্ধি এলমা আল্লাহ এলেম বাড়াইয়ে দাও আর পীর বলতেছে কি এলেম কমাই আনো এত এলেম নিয়ে মুরিদ বানান যাবে না এগুলো ডাইরেক্ট যে কোরআনের বিরুদ্ধে এগুলো ওই জাহেল মুরিদ জানে অশিক্ষিত মুরিদ তো শুনে আল্লাহ সোহান আল্লাহ কারণ কাহিনীটা মজাদার এই লোক জঙ্গলে চলে গেছে জঙ্গলে গিয়ে চিন্তা করলো বসে থাকবো গাছের পাতায় পাতায় লেখা শুরু করলো লেখতে লেখতে তাফসিরে কিতাব লিখে ফেললো ওইটার নাম তাফসিরে কবির এসব মিথ্যা কাহিনীগুলো সব তাফসিরে কাবির যে জঙ্গলে পাতায় লেখছে কোন প্রমাণ আছে এটা প্রসিদ্ধ তাফসিরে কিতাব বানাই দিল জঙ্গলে লেখছে এরপরে উনি সেই আট বছর পর আবার আসতে পীরের কাছে পীর সাহেব দেখলেন যে এলেম যা ছিল আগে তার চার বাড়ছে কয় না তোমার মরিদ বানান যাবে না আচ্ছা পীর দেখলো কেমন এলেম কতটুকু আছে এটা আর একটা শিরিক এটা পীরদের আকিদা মুরিদের আকিদা যে পীর সাহেব মুরিদের একেবারে জাহের বাতের সব দেখতে পায় জোরে বলে নওয়াজ সব কিছু দেখার মালিক কে আলী মুম্বিদাত সুদূর আল্লাহ এই জন্য ইমানটাকে ক্লিয়ার করবেন বিশ্বাস বললো আর বিশ্বাস করে সোহান আল্লাহ মারলেন জোরে আর দশ বছর আসছে আট বছর আসছে এসে দেখাইলেন বাড়ছে আরো না তোমার মুরিদ বানান যাবে না আবার জঙ্গলে যাও এইবারে আবার জঙ্গলে গেছে এখন কয় বছর বয়স আর কত থাকে আরো আট বছর ভালো হয়েছে এর মধ্যে মরণ এসে গেছে তখন শয়তান তার কাছে আসলো শয়তান তাকে গোমরা করা শুরু করলো ধোকা দিতে শুরু করলো এখন শয়তানের বিরুদ্ধে সে দলিল পেশ করে অনেক বড় আলেম দলিল পেশ করে শয়তানিগুলো কাটে একশো একটা দলিল কেটে ফেললো একশো একটা এটা নাটকের চরিত্র আর কি একশো একটা না বললে জমে না ভালো তো একশো একটা দলিল কেটে ফেললো এরপরে ওই পীর সাহেব যার কাছে একদিন মুরিদ হইতে গেছিল সে দেখতে পাইল বিষয়টা অনেক দূর থেকে তখন তিনি উজু করছিলেন তিনি তখন উজুর লোটা ফিকে মারলেন আর বললেন এই বলে দাও বিনা দলিলে আল্লাহ এক এই পীর সাহেব বলে দেওয়ার পরে সেইটা বলল এই ইমান নিয়ে মৃত্যুবরণ করলো দেখেন কি ফজিলত একদিনের জন্য এই পীরের কাছে গেছিল এই জন্য সে ইমান নিয়ে মরতে পারলো পীর কাছে না গেলে শয়তানের ধোকায় পড়ে ইমান হারা হয়ে মারা যেত ভাদ আল্লাহ পীর দ্বারা ফরজ এই বলে দিল এই যে কাহিনী সাজাইল আর লোকেরা মাসা আল্লাহ সোহান আল্লাহ বলে পীর ধরা ফরজ সঙ্গে বয়াত দেওয়া শুরু করে দিল এই কাহিনী যে কত মিথ্যা এবং কত কোরআন বিরোধী এটা কি চিন্তা করছে এরা কতগুলো সিরিক আছে ভিতরে এলেম কমাইতে বললো আল্লাহ বলছে রব্বি জিদনি এলমা এলেম বাড়াইয়ে দাও আল্লাহ বলছেন একরা পড়ো এলেম বাড়াও এ বলে এলেম কমাও আল্লাহ বলেন অন্তরে খবর আমি কেউ জানে না এগুলো সব দেখে এই জন্য মনে রাখতে আমি একটা কথা বলি যে ওই আমাদের দেশে আমাদের দুইটা গ্রুপ আছে এক দলে বলে আল্লাহর নবী গায়েব জানে আর দলে জানে না এটা নিয়ে বিতর্ক আছে নবী গায়েব জানে কি না এটা নিয়ে বিতর্ক আছে ঠিক কিন্তু অলিরা যে দুনিয়ার সব জানে এবং দেখে এতে কোনো বিতর্ক নেই এদের সবে এক যারা নবী গায়েব জানে তারাও বলে যারা বলে নবী গায়েব জানে না তারা এভাবে একমত অলিরা সব দেখে অলিরা যে সব দেখে কোনো সন্দেহ নাই সব দেখে এভাবে সবাই একমত তাহলে খামাকা নবীর নিয়ে ঝগড়া দরকার থাকে নবীর নিয়ে ঝগড়া করে নবী গায়েব জানে কিনা মারামারি আছে না দেশে নবী গায়েব জানে কিনা এই নিয়ে গন্ডগোল কিন্তু যারা বলে নবী গায়েব জানে কিনা এদেরকে বলুন বুজুর্গেরা কাস্টের মাধ্যমে সব দেখে কিনা সব দেখে হাসান বসরি রাবে বসরি পলাবলি খেলাচ্ছিল তো পলাবলি খেলাইয়ে দেখে হাসান বসরি রাবে বসরিকে পায় না তো পরে যখন দেখা হইলো বললো ব্যাপার কি তুমি কইছিলা আসমানে পাইলাম না জমিনে পাইলাম না পাইবে কেমন আমি তো আল্লাহর আরসের তলে গিয়ে পালাই গেছিলাম আল্লাহর নবী আরসে গেলেন মেরাজে গেলেন সেই মেরাজে যাইতে কত প্রত্যেকটা আসমানে দরজা খোলা লাগলো আর এরা লাভ দিয়ে আরসে চলে যায় কোনো দরজা খোলার প্রয়োজন নাই কি সুন্দর মজার কাহিনী তো যাই হোক বলতেছিলাম যে বিষয়টা যে এই রকম অনেক কাহিনী আছে ইমান ক্লিয়ার না থাকলে এলেম না থাকলে সহজে এই ধোকাগুলো দিয়ে মুরিদ বানান যায় আর এলেম থাকলে সে প্রত্যেকটা জিনিসকে চিন্তা করবে কোরআন হাদিস দিয়ে বলতেছিলাম যে বিষয়টা এই যে নেত্রী বলল যে ওই যে বিদায় হাজের ভাষণের শুরুতে বিসমিল্লা নাই তাহলে সংবিধানের শুরু থেকে বিসমিল্লা আসবে এই কথা তার না এটা শিখেছে কোনো মৌলবী এই জন্য আমি বলতেছিলাম যে লেখার শুরুতে বিসমিল্লা থাকবে বক্তৃতার শুরুতে হামদুল্লাহ থাকবে আলহামদুলিল্লাহ আল্লাহর হাম থাকবে এই জন্য আমরা খুদ্বার শুধু কি বলি বিসমিল্লা বলি নাকি খুদ্বার শুধু বলি আলহামদুলিল্লাহ হামদ হামদ দিয়ে শুরু হবে খুদ্বাতুল হাজাত এটা খুদ্া আছে এটা জানেও না আমাদের দেশে আমাদের দেশে খুদ্া খালি ওই বিয়ের সময় আর জুমার সময় মমিনদের যে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শের সময় খুদ্া হবে আল্লাহ নবী সবসময় খুদ্া দিতেন সেই খুদ্ার নাম হল খুদ্বাতুল হাজাত প্রয়োজনের সময় যে খুদ্া বলা হয় সে খুদ্বার নাম কি খুদ্া হাজা যেটা আমরা পড়ি আসাদু আল্লাহ আছে আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়া যেটা আছে এরপরে বলতে শেষে গিয়ে বলতেন আম্মা বাদু ফাইন নাস্তাকা হাদিস কিতাবুল্লাহ ওয়াহসান হাদি হাদি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অখাইর আল উমরে আওয়াজিমহা অসার আল পড়তেন তো যাই হোক খুদবার শুরুতে আসবে আলহামদুলিল্লাহ নাহমাদ এগুলো আসবে আর লেখার শুধু বিসমিল্লা আল্লাহর নবীর যতগুলো চিঠি সব চিঠির শুরু কি ছিল এমন কি আমাদের নবীর আগে সোলাইমান আলাইসালাম যে চিঠি বিলকিসকে পাঠাইছিলেন ওই চিঠি শুরু কি ছিল ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু রহিম এখন এটা নিয়ে লাগছে ঝগড়া এখন দেখবেন একদল বিসমিল্লা যেহেতু ওরা এখন এদের পরিচয় বিসমিল্লা এরা বক্তৃতা শুধু রহিম এমনি কিচ্ছু জানে না ওই বিসমিল্লা মুখস্থ আছে এটা দলীয় আওয়াজ একটা এক দলে এটা নিয়ে গেল আর এক দলে এটা নিয়ে ঝামেলা পড়ে গেছে এটা বাদ দেবো না কি করবো এই জন্য বিভিন্ন দলিল তালাশ করে এক সময় বিদায় হাজার ভাষণে শুধু বিসমিল্লা নাই এখন ওরা তো জানে না ওরা যদি বলতো না কোথায় বিয়ার সন্ধির শুধু বিসমিল্লা আছে আল্লাহ নবীর প্রত্যেকের চিঠি শুধু বিসমিল্লা আছে সোলাইমানের চিঠি শুধু বিসমিল্লা আছে তাহলে জব সহজ হয়ে যায় তো এই জন্য আমি এখানে বলছিলাম যে ফাকারা আহ চিঠি পড়লো চিঠিতে লেখা ছিল ফাইদা ফিহি বিসমিল্লাহ রহমান রহিম এটা প্রথমে লেখা মমিনদের প্রত্যেকটা জিনিসের শুরুতে বিসমিল্লা লাগবে দুঃখের বিষয় হচ্ছে এখানে এই বিসমিল্লা গেছে সাতশো ছিয়াশি হইয়া কি হইয়া দেখুন লেখে কি লেখে সাতশো ছিয়াশি লেখে না কি এই জাতির দুর্ভাগ্য এই জাতি কোরআনটাকে পরিবর্তন করতে করতে কোথায় নিয়ে গেছে নাম্বারে নিয়ে গেছে তাবিজওয়ালারা কি করে এটা সুরা বাকারা নকশা এটা সুরা ইয়াসিনের নকশা এটা সুরা আলেমের নকশা এটা ভিজাই খাইলেই হবে এইটা যদি প্লেটে লেখা ধুইয়া খাওয়া তাহলে পেট খারাপ ভালো হয়ে যাবে ভূত ছেড়ে চলে যাবে এই সমস্ত নকশা আল্লাহ নবী তৈরি করেছেন বিসমিল্লা লেখতে হবে বলছিলাম চিঠি শুরুতে হোক কেতাবের লেখার শুরুতে এরপরে লেখলেন মিন মোহাম্মদিন আবদুল্লাহ রসুলহি ইলা হেরাকলা মোহাম্মদের পক্ষ থেকে তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল সুন্দর পরিচয় দিলেন কি সুন্দর পরিচয় আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আমরা এই জন্য ছোটবেলায় মুখস্থ করেছি আসাদু আল্লাহ ও আসাদু আন্না মোহাম্মদান আব্দুয়া রসুল কি সুন্দর কথা মোহাম্মদ সাল্লাহ আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল সোজা কথা না আল্লাহর নূর আল্লাহর জাতি নূর আল্লাহ তালার কি অংশ তিনি আলিমুল গাইব তিনি সব দেখেন শোনেন মদিনায় বসে কি সুন্দর মিলাদে সুর দিয়ে বলে হে নবী মদিনায় বসে তুমি দেখো সবই সব দেখে মিন মোহাম্মদ আবদুল্লাহ রসুল ইলা হেরাকলা তাহলে চিঠি যে দিবে তার নামটা ছিল আগে আল্লাহ নবীর এটা আরবের নিয়ম ইলা হেরাকলা হেরাকলের কাছে আজিম রোম যিনি রোমের প্রধান বোঝা গেল অমুসলিমদেরকে দিনের দাওয়াত দিতে গিয়ে তাদের যদি কোনো কি থাকে উপাধি থাকে বা সম্মানসূচক শব্দ থাকে এটা বলা না যায় না দিনের তা হিসেবে ধরে এমনি তাদেরকে সম্মান করতে গিয়ে সেটা নিষেধ আছে কিন্তু দিনের দাওয়াতের ক্ষেত্রে তাজিমের ক্ষেত্রে যদি কোনো শব্দ থাকে এটা বলা যেতে পারে যেমন এখানে বলা হলো আজিমের রুম কারো ভালো গুণ আছে আপনারা উল্লেখ করতে পারেন দাওয়াত দিতে গিয়ে এটা দাওয়াতের সিস্টেম যে একটা লোককে আপনি দাওয়াত দিবেন তার ভালো গুণগুলোকে মাসাল্লাহ আপনার এই গুণ আছে হ্যাঁ একটা আওয়ামী কে দাওয়াত দিবেন আপনি বলতে পারেন যে মাশাল্লাহ কি আছে এই শেখ মুজিব হ্যাঁ, কি করছে হ্যাঁ এই যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তানের ওয়াইসির যখন মিটিং চলে তখন সেখানে ইন্ডিয়া বন্ধু বাধা দিয়েছে কিন্তু উনি সেখানে চলে গেছেন একটা ভালো গুণ হ্যাঁ এরকম বলতে পারেন যে কি আছে ওই যেগুলো ভালো আছে খুঁজে দেখবেন কি কি আছে দাওয়াত দেওয়ার সাথে হতে পারে কিন্তু এমনে সেসব কিছু না এমনে আপনি দুনিয়ার সাথে শুরু করলেন নেতা নেত্রীর প্রশংসা করা কোন ব্যক্তির প্রশংসা করা হাদিসে নিষেধ আছে বড় হাদিসে বলা আছে ইদা মুদিহাল ফাসেক যখন কোন ফাসেকের প্রশংসা করা হয় এহতাজালাহু আরশুর রহমান তখন আরস আল্লাহর আরস কেঁপে ওঠে আল্লাহর আরস আপনি দুনিয়ার সামান্য পয়সা পাওয়ার জন্য একটা লোককে দাওয়াত দেওয়া হলো মাদ্রাসায় মসজিদে আর এই ফাঁসেকে তারিফ করা শুরু হলো কয়টা পয়সার জন্য বড় সুৎখোর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসলো বা রূপালী ব্যাংক সোনালী ব্যাংক পুবালী ব্যাংকের ম্যানেজার আসলো তাজিম করবে কিনা তাজিমটা এমন হতে পারে যে ঠিক আছে আমরা ইসলাম আমাদেরকে শিষ্টাচার শিক্ষা দিয়েছে আমরা সেজন্য তাজিম করলাম এটা যায় কিন্তু আপনি তাজিম করছেন কি জন্য প্রশাসন কালে কিছু পয়সা দেবে অথবা নেতৃত্ব পাওয়া যাবে এগুলো হারাম আল্লাহর আরস কেঁপে উঠেছে মোদি হাল ফাসেকো যদি ফাসেকের প্রশংসা করা হয় এহতাজু আরশুর রহমান আল্লাহর আরসের কেঁপে ওঠে একজনে বুসের প্রশ্ন করছে একটা মুসলমান নামদারি মুসলিম বুসের ইংরেজি ভাষাটা খুব ভালো সুন্দর কি প্রশংসা করলো এ জায়জ না এগুলো বুশ বুশ খারাপ শয়তান এমনি শয়তান এদের প্রশ্ন করা জায়জ নাই এদের তাজিম করা জায়জ নেই হ্যাঁ যে দিনের স্বার্থে চিঠি দেওয়া হয় দিনের দাওয়াত দেওয়া হয় সেই জন্য তার ভালো দিকগুলো উল্লেখ করা হয় সেটা ভিন্ন বিষয় সেটা এখান থেকে পাওয়া গেল আজিমের রুম রোমের প্রধান বলা হয়েছে এখানে সালাম আলা মানিত্তাবা আল হুদা সালাম দিলেন কি সুন্দর সালাম সালাম আলা মানিত্তাবা আল হুদা সালাম ওই ব্যক্তির প্রতি যে হেদায়তের এত্তেমা করে এটার দ্বারা অনেকে ভুল বোঝে যে এই তো তুচ্ছ করা হলো যে এক জায়গায় মুসলিম ও মুসলিম আছে তো সালামের ভাবে দিবে সালাম আলা মানিত্তাবা আল হুদা যে হেদায়ত গ্রহণ করলো তাকে সালাম তাহলে যে বেটা ওখানে তাকে বাধ্য হলো তুচ্ছ না এটা বরং এটাও একটা দাওয়াত যে হেদায়ত গ্রহণ করে তার জন্য সালাম তার মানে তুমিও যদি হেদায়ত গ্রহণ করো মুসলিম তো তোমার জন্য সালাম আমি তাকে বাদ দেই নাই বরং আমি তাকে সালামের মধ্যে আনলাম যে যে ব্যক্তি সত্য হেদায়েত অনুসরণ করে তার প্রতি সালাম তুমিও যদি এই আওতাভুক্ত হতো তোমার জন্য সালাম আমি বাদ দেন তোমাকে আর আওতাভুক্ত না হলে তুমি নিজেই বাদ পড়েছো আমার কি করার এখানে এটা মনে করতে হবে এভাবে সালাম দেওয়া সালাম আলা মানিত্তাবাল হুদা মুসলিমদের সালাম দেওয়া যায় ভাবে এটা এমন না যে কোনো অমুসলিম আর মুসলিম মিশলে তারপরে এইভাবে সালাম দিবে এইখানে কি মিশে আছে নাকি এখানে রোমের বাদশাকে সালাম দেওয়া হচ্ছে কাজে বোঝা গেল অমুসলিমকে এইভাবে সালাম দেওয়া যাবে সালাম আলা মানিত্তাবাল হুদা অমুসলিম যদি সালাম দেয় আপনাকে সেখানে উত্তর দাও যে ও আলাইকুম এরপরে আপনি আসতে বলেন যা বললাম ওয়ালাইকুম মা কুলতা তুমি যা বলেছ তা তোমার উপরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে একবার একটা ইহুদি এসে সালাম দিল কেমনে সালাম দিল আসাম ও আলাইকা সাম সালাম বলে না কিন্তু আসাম ও আলাইকা হজরত আয়েশা শুনে তো খেপে গেছেন আলাইকা লানত তোর উপর আল্লাহর গজব আল্লাহর লানত আল্লাহ রসুলাম বললেন তুমি এমন খেপলা কি জন্য আপনি শোনেন না সে কি বলেছে সে কি আপনাকে সালাম দিয়ে সে বলছে আসসালাম আলাইক তুমি শোনো না যে আমি উত্তর কি দিয়েছি আমি উত্তর দিয়েছি ও আলাইকা মানে তুমি যেটা বলছো তোমার উপরে ও আলাইকা মানে কি তুমি যেটা বলেছো ওটা তোমার উপরে তো ভালো বললে সেটা তোমার উপরে খারাপ বললে তা তোমার উপরে তো বুঝে গেল অমুসলিমরা যদি সালাম দেয় এইভাবে উত্তর দেওয়া যায় আলাইকা তো এভাবে এটা এখান থেকে যেটা হলো যে অমুসলিমদেরকে সালাম দেওয়া যায় এভাবে এরপরে বলা হলো কি আম্মা বাহাদু ফাইন্নি আদায়াতুল ইসলাম আল্লাহ নবীর দাওয়াত কি সুন্দর দাওয়াত দেখেন আম্মাবাদ অতপর ফাইন্নি আদৌ কাবিদ্দে আয়াতুল ইসলাম আমি তোমাকে ইসলামের দাওয়াত পেশ করছি আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তিতে থাকো ইউতিক আল্লাহ আজরাকা রাতাইন আল্লাহ তারা তোমাকে ডবল বিনিময় দান করবেন কারণ সে তো আহলে কিতাব আহলে কিতাব যখন আগের কিতাব অনুসারী সে তার সব সে পাবে এখন যদি হক আসার পর এটাকে অনুসরণ করে এটা সব পাবে এটা বললেন যে ইউতিক আল্লাহ আজরা কামার রাতাইন আল্লাহ তারা তোমাকে ডবল উজরত দান করেন ডবল বিনিময় দান করবেন ডবল সব দান করবেন ফাইন তাওয়াল্লাইতা আর যদি তুমি মুখ ফিরিয়ে নাও ফাইন আলাইকা ইসমাল ইয়ারেসিন তাহলে তোমার উপরে তোমার নিজের গুণাও হবে এবং তোমার যারা অনুসারী তোমার প্রজা যারা তাদের গুণাও তোমার উপর বর্তাবে কারণ তুমি তাদেরকে দাওয়াত দেওয়া দায়িত্ব এরপরে আল্লাহর আয়াত তেলাওয়াত করলেন কোরআন আয়াত তেলাওয়াত লেখা আছে লিখে দিলেন ওয়া আহলাল কিতাবে তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম হে আহলে কিতাবরা আসো একটা কালেমে আমরা একত্ব একতবদ্ধ হই ঐক্যবদ্ধ হই যে কালিমাটা সাওয়া ইমবাইনা নবাইনাকুম আমাদের মাঝে আর তোমাদের মাঝে এক তোমাদের কিতাব আছে আমাদের কিতাব আছে সেটা কি আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আমরা এক আল্লাহ ছাড়া অন্য কারো এবাদা করব না গোলামি করব না আনুগত্য করব না আমাদেরও খেয়াল রাখতে হবে এটা আমাদেরও দাওয়াত ঐক্যের আজকে সবাই ঐক্যের কথা বলে না ঐক্য হবে কেমনে ঐক্যের এটা হলো সূত্র সবাইকে ঐক্য করার সূত্র এটা না আবুদা ইল্লাল্লাহ আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আমরা কারো এবাদা করবো না কারো গোলামি করবো না এইটা যদি বলেন তো আমরা বলি বুঝি না আসলে আমরা কি আল্লাহ ছাড়া ইবাদত অন্য করি না অন্য অনেকে ইবাদত করি রাষ্ট্রীয়ভাবে আল্লাহর এলা আল্লাহর হুকুম বাদ দিয়ে রাষ্ট্রের হুকুম মানে কিনা তো আল্লাহর হুকুম যেগুলো বাতিল করেছে ওরা আল্লাহর হুকুমের সঙ্গে যেগুলো সাংঘর্ষিক এই ক্ষেত্রে আল্লাহর হুকুম বাতিল করে যদি কেউ শাসকের হুকুম মানে তাহলে সে গোলামি করে কার আল্লাহর হুকুম মানলে যদি আল্লাহর এবাদত হয় তো আল্লাহ ছাড়া গায়রুল্লার হুকুম যখন মানা হয় তখন কার ইবাদত হয় এর রাষ্ট্রীয় শিরিক আর আর ধর্মীয় শিরিক পীরের অজিফা পীরের হুকুম মানলো আল্লাহর হুকুমের পরিপন্থী পীর বলল এলেম কমাও কমাইতে গেল পীর বলল আল্লাহকে ভাই মাধ্যম ছাড়া পাইবে না এটা মেনে নিল মাজারে গিয়া মান্নত করলো মাজারের নামে টাকা দিল পয়সা দিল শ্রদ্ধা করলো এগুলো কার এবাদত এই জন্য মনে রাখতে হবে তাওহিদ হলো ঐক্যের সূত্র এটা ঐক্যের একটা সূত্র আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো এবাদা করবো না কারো গোলামি করবো না এক নম্বর কথা দুই নম্বর ওয়ালা নুশরিকা বিহি সেই আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করব না অংশীদার বানাবো না শিরিক এটা সব ধর্মে নিষেধ তারপর ওরা তৈরি করেছে আমি হিন্দুদেরকেও জিজ্ঞেস করেছি যে ইউপিতে আমি পড়াশোনা করেছি দেওবন্দে তো তখন এই বিভিন্ন হিন্দুদেরকে জিজ্ঞেস করতাম তো ইউপির ওইসব অঞ্চলে মূর্তি পূজা এত নয় ওই মাঝে মধ্যে দুইটা করে তাও বাঙালি যেখানে আছে আর মূর্তির কারখানা হলো বাঙ্গাল ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলা এইখানে মূর্তি তৈরি হয় এরা মূর্তি পূজা করে এরা সারা দুনিয়ায় মূর্তি সাপ্লাই দেয় হিন্দুদেরকে এরা বিক্রি করে বাংলাদেশও দেখবেন যে ভালো ভালো মূর্তি তৈরি করতে কলকাতা কলকাতাতে লোক নিয়ে আসে এরা মূর্তি তৈরি করার খুব পারদর্শী লোক তো ওই হিন্দুদেরকে আমি জিজ্ঞেস করলাম তোমরা মূর্তি পূজা করবো বেদাত এটা তোমাদের ধর্মে যেমন বেদাত আছে আমাদের ধর্মে বেদাত মূর্তি পূজা ওদের ধর্মে বেদাত ঢুকছে ওদের ধর্মে শিরিক এগুলো বেদাত তো যাই হোক এটা হিন্দু ধর্মও নাই ওয়ালা নুশরিকা বিহি সাইয়া আমরা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করব না পীর কেউ না মূর্তি কেউ না রাষ্ট্রীয় শিরিক মূর্তি পূজা ধর্মীয় শিরিক পীর পূজা রাষ্ট্রীয় আবাদত গায়রুল্লাহর মূর্তির সামনে নীরবে পালন দাঁড়াই থাকা ওখানে গিয়ে ফুল দেওয়া ওখানে গিয়ে নীরবতা পালন করা আর ধর্মীয় শিরিক পীরের কি করা পূজা করা পীরের মাধ্যম মনে করা মাজার পূজা করা মাজার তো আছেই মাজার তো ওটা হলো গরিবদের শিরিক অশিক্ষিতদের আবার শিক্ষিত লোকদের শিরিক আছে হ্যাঁ আল্লাহকে পাইতে হলে আল্লাহকে পীর ছাড়া পাওয়াই যাবে না পীর মরিদের খবর সব দেখে চেহারা মতো অজ্জ করতে হবে পীরের মোরাকাবা করতে হবে পীরের অন্তরে বসাই তৈবে আমি বলি হাদিসে বোখারির সৈয়াদিস আছে যেই ঘরে কুকুর থাকে লা তাদু খুদুল মালাইকাতু বাইতান ফি যেই ঘরে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরে আল্লাহর ফেরেস্তা রহমাদের ফেরেস্তা প্রবেশ করে না তাহলে যেই অন্তরের মধ্যে পীরের ছবি আছে যে অন্তরের মধ্যে পীরের ছবি আছে সেই অন্তরে কি আল্লাহর রহমাদের ফেরেস্তা প্রবেশ করবে কেমনে হলো এই জন্য মনে রাখতে হবে এগুলো শিরিক ওয়ালা নুশরিকা বিহি এরপরে বলছেন ওয়ালা ইয়াত্তাখিযা আর আর আমরা আমাদের মধ্যে বাস বাসকে একে অপরকে আমাদের মধ্যে লোকের নিজেরা নিজেদের মধ্যে কেউকে আল্লাহর পরিবর্তে রব বানাবো না এটা কেমনে হয় নিজেরা কি নিজেকে রব বানায় নাকি কেউ রব কেমনে এটা বুঝতে হবে রব বানায় রবের যেই কাজগুলো এই কাজ যদি অন্যকে মনে করে সে করে তা রব বানা হলো সন্তান দেওয়ার মালিক আল্লাহ এখন মনে করলো পিসার সন্তান দিয়ে দেয় ব্যবসা বাণিজ্য অনুযায়ী মালিক আল্লাহ এখন মনে করলো অমুক পীরের কাছে গরু একটা দিতে পারলে কি হয়ে যাবে ধনী হওয়া যাবে এই কত গরিবেরা গরু কিনে দিয়ে দেয় আর এরপরে পীর বরসের রোষের পরে কি করে বড় বড় টেরা কিনে তারপরে হাজার হাজার গরু বিক্রি করে লক্ষ লক্ষ গরু একাত্র হয় কেন দেয় মানুষেরা গরু দিলি ধনী হয়ে যাওয়া যাবে এইসব আকিদা পোষণ করে রব বানাইল এবাদত দেওয়া বিধান দেওয়ার মালিককে কারণ আল্লাহর বিধানকে পরিবর্তন করে যারা নিজেরা রব তৈরি করলো তারা রব হয়ে গেল না আইন আপনারা এটা ক্লিয়ার হবেন ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল সে কি আসমানের আল্লাহ দাবি করেছিল সে কি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পরিচালনাকে আল্লাহ দাবি করেছিল এটা দাবি করলে কেউ মানত ফেরাউন রব দাবি করেছিল সে কি আল্লাহ তালা যে অর্থে রব সেই অর্থে দাবি করেছিল সে আল্লাহ দাবি করেছিল মানে হচ্ছে মিশর ভূখণ্ডের সার্বভৌম ক্ষমতার মালিক আমি এই অর্থে আল্লাহ ক্ষমতার মালিক আর এরপরে মিশরে আমার হুকুম চলবে আমার বিধান চলবে এছাড়া কারো হুকুম চলবে না এই অর্থে রব এই অর্থে কি এই কারণে যদি ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করে আর রব দাবি করে কাফের হইয়া যায় আসেন আমাদের সমাজে কি সুন্দর সিস্টেমে কাফের হয় আমাদের দেশের সংবিধানের সাথের একে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ ক্ষমতার মালিক সব এখন এত ক্ষমতার মালিক তো মুশকিল এই জন্য সিস্টেম করলো ভোট ভোটের মাধ্যমে এই জনগণের ক্ষমতাটাকে হস্তান্তর করা হয় এমপিদের কাছে এবারে এমপিরা হইল সর্বময় ক্ষমতা মালিক প্রত্যেক এলাকার এমপি মিলে এখন নির্দিষ্ট কয়েকজন লোক সংসদে বসলো এখন এই সংসদে যে কয়জন বসলো এরা কিন্তু পুরা দেশের জনগণ যে ক্ষমতার মালিক ছিল সেই ক্ষমতার এখন হস্তান্তরিত মালিকের নাম কি এমপি সাহেবরা ক্ষমতার মালিক হয়ে এখন তারা আল্লাহর আসনে বসলো কলিল্লাহ মালিক আল মুল্ক এটা একটা পরে ক্ষমতা মালিক হয়ে গেল ক্ষমতা মালিক হওয়ার পরে দুই নম্বর কাজ আইন তৈরি করা রব হওয়া কে হওয়া রব হওয়া কারণ ক্ষমতা না হইলে হুকুম দেওয়া যায় না এ হুকুমকে মানেও না আপনি একটা কারখানার মালিক দশ হাজার কর্মচারী আপনার অধীনে আছে আপনি একটা হুকুম দিলে এই হুকুম ওখানে মানবে আপনার কারখানায় যদি আমি গিয়ে হুকুম দিয়ে মানবে কেউ কেন মানবে না আমার ক্ষমতা নাই ক্ষমতা নাই তাহলে প্রথম আইন করার জন্য বিধান দেওয়ার জন্য প্রথম কাজ হল ক্ষমতার মালিক হইতে হবে ক্ষমতার মালিক হওয়ার পরে যে আদেশ দেয় ওটার নাম আইন এই জন্য আইনের তো লেখা আছে আইন কাকে বলে আইন বলা হয় সার্বভৌম ক্ষমতার অধীনে যে আদেশ দেওয়া হয় তার নাম কি সার্বভৌমত্বের কমান্ড এর নাম হচ্ছে আইন তাহলে এই জন্য বলে সংসদ সর্বময় ক্ষমতার মালিক সার্বভৌম ক্ষমতার মালিক এরপরে তারা দুই নম্বর কাজ করে রব হয় আইন তৈরি করে আল্লাহ আইন বাতিল করে নিজের আইন তৈরি করে এখন বুঝছেন কেন রব হয়ে গেছে মক্কার লোকেরাও মূর্তি পূজা করতো খানায় কাবা এবং তার আশপাশে তিনশো ষাট মূর্তি ছিল এই মূর্তি আল্লাহর আইন পরিবর্তন করতো না ক্ষমতাও ছিল না এই মূর্তির ক্ষমতা ছিল না আল্লাহর আইনের ভুল ধরা এই মূর্তির ক্ষমতা ছিল না নীতিমালা তৈরি করার আর আমাদের জাতি যে মূর্তির পূজা করে ঠিক না কোন মূর্তি তিনশো ষাটের জায়গায় তিনশো পঁয়তাল্লিশ নাকি এটা জেন্দা মূর্তি ওইগুলো ছিল পাথরের মূর্তি এই মূর্তিগুলো আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে আল্লাহর আইনের পরিবর্তে যেটার মধ্যে বাতিল করে এই যে জেন্দা মূর্তি তৈরি করলো মানুষরা আল্লাহ বানাইল ভোট দিয়া এরপরে তাদের হুকুম মেনে আল্লাহ বানাইয়া তাদের রব বানাইলো তাদের পূজা করলো তাদের হুকুম মানে তাদের এবাদত করা তাদের এবাদত করলো এগুলো কি রাষ্ট্রীয় শ্রী এই জন্য আমি বলি লাইলাহ প্রথম ধাক্কা লেগেছে শাসকদের গায়ে মুসাল্লাহ লাইল হা দাওয়া দিচ্ছেন ফেরাউন খেপে গেছে আমাদের নবীজি লাইলহা দাওয়াত দিচ্ছেন আবু জাল আবুল আবু সুফিয়ান মক্কা নেতারা খেপে গেছে ইব্রাহিম আলাহাম দাওয়াত দিচ্ছেন নমরুদ খেপে গেছে শাসকেরা কারণ লাইলহা ইল্লাল্লাহর প্রথম ধাক্কা লাগে কাদের গায়ে আর আমাদের মাসাল লাইল হাইলে জিকির করে আবার কি করে ওদের ভোটও দেয় লাইল হাল জিকির করে ওদের আইন মানে লাইল হাল জিকির করে আবার ওদের নেতৃত্বে কি করে মিছিলও করে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই গ্রামগঞ্জ এখন নির্বাচন চলতেছে ইউপি নির্বাচন আমি দেখেছি মিছিল দেয় কি করে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আমি আবার শিখাই দিই বাচ্চাদেরকে বলবি এর সাথে নামাজ পড়েন একক তো এই যে শয়তানগুলো মিছিল করতেছে এটা মনে রাখতে হবে পরিষ্কার একজন লোক ইমানদার হতে এগুলো বুঝতে হবে লাইল্লাহ বুঝতে হবে লাইলা বলে কিছু সাক্ষী দিচ্ছি আমরা সাক্ষী দেওয়া লাই লাইল্লাহ কিসের সাক্ষীটা বুঝি না এই জন্য এখানে পরিষ্কার আছে ওয়ালা ইয়াত্তাকিজা বাদুনা বাদান আর বাবা মিন্দুনিল্লাহ আমরা আমাদের মধ্যে একে অপরকে আল্লাহর পরিবর্তে নিজেদেরকে নিজের রব বানাবো না কোরআন একটা আয়াত আছে ইত্তাখাজু আহবার আহম আর আরহবান আহম আর বাবামিন্দুলিল্লাহ এহুদি খ্রিস্টানদের সম্পর্কে বলা হয়েছে যে ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে আলেমদেরকে এবং বৈরাগীদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে হাতেম তাইর পুত্র আদিব নে হাতেম উনি আল্লাহ নবীর কাছে আসেন ইসলাম গ্রহণ করার জন্য তখনও তার গলায় কুরুর ঝুলে উনি বললেন ইয়া সুরাল্লাহ আমি তো তাওরাতেরও এলেম রাখি ইঞ্জিলেরও আলেম খ্রিস্টান ছিল কিন্তু এই আয়াত বলছে ইহুদি খ্রিস্টানরা ওদের আহবার এবং রুহবানদেরকে আল্লাহর পরিতে রব বানিয়েছে আমরা তো রব বানাই নাই আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম বললেন ওরা যেটাকে বৈধ বলে তোমরা এটা বৈধ মানো কিনা যদিও আল্লাহ হারাম করেছেন যেমন মনে করো আল্লাহ মদ হারাম করেছেন আমার জাতি লাইসেন্স দিলে মদ হালাল বৈধ মদের কারখানা বৈধ মদের দোকান বৈধ যদি লাইসেন্স থাকে লাইসেন্স না থাকলে হারাম সুদের যদি লাইসেন্স থাকে তাহলে কি হালাল এই জন্য Sonali bank Rupali bank Bangladesh bank Pubali bank Janata bank BRAC bank ভাবু ব্যাংক কোনো ব্যাংক সব জায়গায় সুদ কি হালাল লাইসেন্স দাঁড়িয়ে না হ্যাঁ ওদের ভাষায় হারাম কোনটা গ্রামে যে ওই যে সুদের মহাজন আছে না টাকা দেয় দশ টাকা সুদে টাকা দেয় ওরা হারাম ওদের লাইসেন্স নেই ওদেরটা সরকার যদি হালাল করে না এটা হালাল না ওদেরটা অবৈধ আর এইগুলো ব্যাংকে বসে যারা গেল সব কি বৈধ আল্লাহ তারা যেটা হারাম করেছেন ওরা হালাল করে দিল তোমার হালাল হালাল মানছ না হ্যাঁ মানছি আল্লাহ তারা মূর্তি হারাম করলেন তোমরা রাস্তার মোড়ে মূর্তি দিয়ে করে হালাল না এরকম ভাবে আল্লাহ তারা চোরের বিচার করলেন জেনার বিচার করলেন সেগুলো বাতিল করা হলো এখন সমাজ যেটা মানো না মানি আল্লাহ তারা সম্পত্তি বন্টন করলেন একরকম তোমরা করছো আর একরকম এখন তো মানো না মানি এই তো আল্লাহর যে কাজগুলো সেই কাজগুলো এরা করলো তোমরা এটা মানলা এই তো আল্লাহ বানানো হলো এগুলো রব না আল্লাহ তারা এবাদত করতে বলছেন একরকম তোমরা বানাই একরকম আল্লাহ বলছেন পাঁচক নামাজ পড়ো এরা শ্রদ্ধা করে মাজারে গিয়ে আল্লাহ বলছেন আল্লাহ দান করো খরচ করো ওরা মুর্দার নামে খরচ করো এইভাবে পদে পদে আল্লাহর পরিবর্তে মানুষদেরকে আল্লাহ এবং রব বানানো হয়েছে এই জন্য এখানে পরিষ্কার বলা আছে ওয়ালা ইয়াত্তাখিদা বাদুনা অদান আর বা মিন দুনিল্লাহ আমরা আমাদের মধ্যে একজন অপরজনকে বাস বাসকে কিছু লোক কিছু লোককে রব বানাবো না আল্লাহকে বাদ দিয়ে ফাইং তাওয়াল্লাও যদি তারা এই কথা বলার পরেও মুখ ফিরিয়ে নেয় ফাকুল শাহাদু বে আন্না মুসলিমুন তুমি স্পষ্ট বলে দাও আমরা মুসলিম কি সুন্দর কথা আমরা মুসলিম আমি ইন্ডিয়াতে দেখেছি যারা আমি পড়াশোনা করি ইন্ডিয়া তখন ওই যে বাবরি মসজিদ ভাঙ্গার আগের মুহূর্তটা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় মুসলিম এলাকায় লেখা ছিল দেওয়ালে দেওয়ালে তুম ফখর সে কাহ দো কে হাম মুসলিম হ্যাঁ তোমরা গর্বের সঙ্গে বলো আমরা মুসলিম কেন নাম লুকাও এখন বিদেশ যারা যায় নাম পরিবর্তন করে তারা ঠিক না বাজায় বল্টু ঝন্টু পিন্টু মন্টু এই সমস্ত নাম রাখে কি জন্য যাতে করে ও কুফারা ঠিক না পায় যে এটা মুসলমান কি মারাত্মক অবস্থা দাড়ি কামায় এইভাবে তারা এগুলো করে অথচ আল্লাহ বলেন তোমরা ওরা যদি ফিরে যায় ফিরে যাক তুমি বলে দাও সকল সাধু তোমার পরিচয় তুমি দিয়ে দাও ইন্নি মুসলিম আমি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী বান্দা আমি আল্লাহর কাছে তোমাদের কাছে নয় কাল আবু সুফিয়ান আবু সুফিয়ান বলে ফালাম্মা কলা মা কলা অফারাগামিন কেরাতির কিতাব এই বাদশাহ হেরাকল যখন চিঠি পড়ল চিঠি পড়ার পরে যখন সে অবসর হলো আর কিছু কথা বলল ক্যাসুর আইন্দাহুয়া সাখাব তার কাছে হট্টগোল লেগে গেল চিল্লা চিল্লি শুরু হয়ে গেল ফারতাফা আসওয়াতু তখন আওয়াজ বেড়ে গেল ও উখরিজ আমাদেরকে বের করে দেওয়া হলো আবু সুফিয়ান বলে ফাকুল তুলে আসহাবি হিনা না আমরা যখন বাদশাহ হেরাকলের দরবার থেকে বের হলাম তখন আমি আমার সাথীদেরকে বললাম লকাদ আমির আমরু এবনে আবি কাপসা এবনে আবি কাপসার বিষয়টা তো অনেক মারাত্মক আসলে আল্লাহ রসুল সাল্লামের বংশের পূর্বপুরুষদের একজনের নাম ছিল আবু কাপসা তো ওই দিকে ইঙ্গিত করে সে বলল রসুলের মায়ের বংশের দিকে তো ওই দিকে ইঙ্গিত কেউ কেউ বলছে হালিমায় সাদিয়ার স্বামী ছিল আবু কাফসা এরকম বিভিন্ন বলা হয়েছে তো আবু সুবিয়ান যে কথাটা বলল তা হলো এই এমনি আবি কাফসার মানে আবু কাফসার পুত্রের ব্যাপারটা তো মারাত্মক যে ইন্নাউ মালিক বনিল আসফার তাকে আজকে হলুদ বর্ণের লোকদের বাদশাহ ভয় পায় মানে রোমানরা কি লাল লাল মিশ্রিত সাদা সাদা লোকেরা সাদা লোকদের বাদশাহ পর্যন্ত তাকে ভয় পায় বিষয় তো অনেক দূর গড়িয়ে গেছে ফামা জিল তো মোকেনান আবু সুফিয়ান বলে তখন থেকে আমি বুঝতে পারলাম আমার মধ্যে কথা বিশ্বাস হয়ে গেছে আন্নাহু সাইয়াজ হারু তিনি একসময় বিজয় লাভ করবেন হাত্তা আদখাল আল্লাহ আলাই ইসলাম এবং শেষ পর্যন্ত আল্লাহ তারা আমাকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়েছেন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেছেন পরে মক্কা বিজয়ের পরে তো যাই হোক আমরা ইনশাল্লাহ হাদিসের বাকি অংশ পরে আলোচনা করবো আগামী জুমাতে ইনশাআল্লাহ